জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধের দিন আমি বললাম হে আল্লাহ রসুল আমি আমার একটি ছাগল ছানা জবে করেছি এবং আমার স্ত্রী একসা জবের আটা পাকিয়েছে আপনি কয়েকজন সঙ্গী সহ আসুন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বরে বলে উঠলেন হে খন্দকের লোকেরা জাবির তোমাদের জন্য খানার আয়োজন করেছে তাই তোমরা চলো